আমি আল্লাহর সৈনিক মোর কোনো বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যাই তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না মার্কিনি ওই আড্ডাখানা করব যে চুরমার মার্কিনি ওই আড্ডাখানা করব যে চুরমার আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না রণাঙ্গনে যাবই আমি জীবন থেকে ইমান দামি রণাঙ্গনে যাবই আমি জীবন থেকে ইমান দামি ময়দানে নামা ইমানি দায়িত্ব আমার ময়দানে নামা ইমানি দায়িত্ব আমার আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না মার্কিনি ওই আড্ডাখানা করব যে চুরমার মার্কিনি ওই আড্ডা খানা করবো যে চুরমার আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি মানব না আমি মানব না শুনব না কোনো বাধা আর আমি শুনবো না ওদের জুলুম আর মানি নাম আমি কারো ধারাধারি না ওদের জুলুম আর মানি নাম আমি কারো ধারাধারি না বুঝি শুধু করতে আঘাত ওই আমেরিকার বুঝি শুধু করতে আঘাত ওই আমেরিকার আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনব না মানব না কোন বাধা আর আমি শুনব না মার্কিনী ওই আড্ডাখানা করব যে চুরমার মার্কিনী ওই আড্ডাখানা করব যে চুরমার আমি শুনব না মানব না কোন বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোন বাধা আর আমি শুনব না মার্কিনি ওই ঘাটি গুলো আগাতেনে করব ধুলো মার্কিনি ওই ঘাটি গুলো আগাতেনে করব ধুলো সন্ত্রাসী ওই পশ্চিমাদের নাই রে ক্ষমায়ার সন্ত্রাসী ওই পশ্চিমাদের নাই রে ক্ষমায়ার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না মার্কিনি ওই আড্ডাখানা করব যে চুরমার মার্কিনি ওই আড্ডাখানা করব যে চুরমার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না টার্গেট হলো আমেরিকাম যদি পাই বুসের দেখা টার্গেট হলো আমেরিকাম যদি পাই বুসের দেখা চিরতরে ভোলাবো ওর নামটা যে বাবার চিরতরে ভোলাবো ওর নামটা যে বাবার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না মার্কিনি ওই আড্ডাখানা করব যে চুরমার মার্কিনি ওই আড্ডাখানা করব যে চুরমার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না মরতে জানি মারতে জানি কিছু না আগুন পানি মরতে জানি মারতে জানি কিছু না আগুন পানি আমি যে ভাই শিষ্য হলাম হিরো উসামার আমি যে ভাই শিষ্য হলাম হিরো উসামার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না মার্কিনি ওই আড্ডাখানা করবো যে চুরমার মার্কিনি ওই আড্ডাখানা করবো যে চুরমার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না আঘাত হলো পেন্টাগনে জানলো না বিজ্ঞজনে আঘাত হলো পেন্টাগনে জানলো না বিজ্ঞজনে খুদার গজব এমনি করে আসবে বারে বার খুদার গজব এমনি করে আসবে বারে বার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না মার্কিনি ওই আড্ডাখানা করবো যে চুরমার মার্কিনি ওই আড্ডাখানা করব যে চুরমার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না মুসলমানের রক্ত নিয়ে খেলছ তোরা জীবনী নিয়ে মুসলমানের রক্ত নিয়ে খেলছ তোরা জীবনী নিয়ে ওই নিরীহ জনগণের মারছ বেশুমার ওই নিরীহ জনগণের মারছ বেশুমার আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনব না মানব না কোন বাধা আর আমি শুনব না মার্কিনী ওই আড্ডাখানা করব যে চুরমার মার্কিনী ওই আড্ডাখানা করব যে চুরমার আমি শুনব না মানব না কোন বাধা আর আমি শুনব না আঘাত হলো মাত্র শুরু সন্ত্রাসী নাটের গুরু আঘাত হলো মাত্র শুরু সন্ত্রাসী নাটের গুরু আমেরিকার দস্যুরা সব থেকে হুশিয়ার আমেরিকার দস্যুরা সব থেকে হুশিয়ার আমি মানব না শুনব না কোন বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোন বাধা আর আমি শুনব না মার্কিনী ওই আড্ডাখানা করিতে চুরমার মার্কিনী ওই আড্ডাখানা করব যে চুরমার আমি শুনব না মানব না কোন বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোন বাধা আর আমি শুনব না আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না